বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه দর্শক মণ্ডলী আজকের অধিবেশনে পিস টিভি বাংলায় আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের সঙ্গ দিয়েছেন সকলকেই পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি আজকের আলোচনার বিষয় হলো মিথ্যা নামক গুণের যে দিক রয়েছে যে স্তর রয়েছে সে স্তর নিয়ে সুপ্রিয় দর্শক আমরা কয়েকটি পর্বে মিথ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের কথা হবে মিথ্যার কিছু দিক রয়েছে স্তর রয়েছে আর যে স্তরগুলো আমাদের একটু জানা উচিত প্রথম স্তর আমরা বলতে পারি যারা ইমান যারা ইসলাম এই দিকগুলিকে গ্রহণ করে নেয়নি ইসলামকে এখনো গ্রহণ করে নেননি এখনো ইসলাম সম্পর্কে সচেতন হননি তারা আমাদেরও মাঝে কিন্তু ইসলামকে সঠিকভাবে আন্তরিকভাবে গ্রহণ করে নেননি আর এই মিথ্যা প্রতিপন্ন করা হলো রবের কাছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা এই জন্য মোহানবুল আলমিন কালামি পাকে তাদের যে নিকৃষ্ট অবস্থা সে অবস্থা তুলে ধরেন সুরাত জুমারের ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবহান ইরশাদ করেন করেন দিন তুমি দেখবে যে তাদের চেহারা হবে কালো কুৎসিত আর তাদের কর্ম ছিল কাজাবু আল্লাহ তারা আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ যে দিন দিয়ে পাঠিয়েছেন যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক বিবেক বুদ্ধি দিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু সেই বিবেক বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করেননি মিথ্যা প্রতিপন্ন করেছেন যে এ অংশ যার মাঝে মিথ্যা প্রতিপন্ন করা ইসলামকে দিনকে এটি হলো সর্বনিকৃষ্ট মিথ্যা প্রতিপন্ন করা আর যার ফলে তাদের চেহারা কুৎসিত ভয়ানক হবে মোহানরবুল আলমিন সুরাতুজুমারের বত্রিশ নম্বর আয়াতে একই ধরনের কথা বলেছেন ওমান আউজলামু মিম্মান জাহু তার চেয়ে বড় অপরাধী গলেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছে তার কাছে সত্য আসার পরেও সত্য তার কাছে এসেছে ইসলাম তার কাছে আগমন করেছে এরপরও ইসলামকে গ্রহণ করে নিতে পারেনি সুপ্রিয় দর্শক তাহলে এটি হলো সর্ব নিকৃষ্ট যেটিকে আমরা বলতে পারি আর তা হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা দিনকে সঠিকভাবে গ্রহণ না করা এরপরে আমরা বলতে পারি যারা নবী সাল্লাহ আলী সাল্লামের উপর মিথ্যা আরোপ করেন হতে পারে তিনি রব্বুল ইজাদকে আল্লাহ সুবহানাহু ওয়া রব বলে নবী সাল আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে আখ্যা দেন তিনি ইমানের দাবি দেন এরপরও নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করেন আর এই মিথ্যার ফল হলো জঘন্য কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিন হলো আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে তিনি যা কথা বলেছেন যে আদর্শ আমাদের কাছে রেখেছেন সে আদর্শ মহানবুল আলমিনের পক্ষ থেকে মহানবুল আলমিন সুরাতুল নাজমে ইরশাদ করেন আনিল হাওয়া যে মহানবুল আলমিন তার নাবি সম্পর্কে তিনি তথ্য প্রদান করেন নবী তিনি তার পক্ষ থেকে কোন কথা বলেননি যেগুলো শরীয়তের কথা আর যে কথা তিনি যে শরীয়ত তিনি আমাদের কাছে নিয়েছেন যা বলেছেন আর সেটি হলো ওমায়ন্তে আনিল হাওয়া আর তা বলেছেন আল্লাহর ওয়াহির ভিত্তিতে আল্লাহর প্রত্যাদেশের ভিত্তিতে নবী সাল আলী সাল্লাম তাহলে যে নীতিমালা আমাদের কাছে রেখেছেন যে আদর্শ আমাদের কাছে রেখেছেন আর সে আদর্শ হলো সঠিক সত্য আল্লাহর পক্ষ থেকে কেউ যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তার সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তার ক্ষতিকারক দিক আলোচনা করেছেন এ ধরনের হাদিস আমরা আলোচনা করতে পারি যে হাদিসটি বোখারিতে এসেছে আলী রাজিয়াল্লাহ তালন হাদিসটি বর্ণনা করেন নবী সাল আলী আসাল্লাম এরশাদ করেন আলাই তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না আমি যে কথা বলিনি সে কথা তোমরা বলো না অথবা যে কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছি সে দিনকে তোমরা মিথ্যে প্রতিপন্ন করো না ফাইন্নাহ মান কাজাবা আলাই যে ব্যক্তি আমার উপর মিথ্যা প্রতিপন্ন করবে চাই বাড়িয়ে চাই কমিয়ে দুই পদ্ধতিতে মিথ্যা প্রতিপন্ন করা হতে পারে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার পরিণামের কথা বলেছেন ফাল জিন্নার সে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নাম থেকে বাঁচান সুপ্রিয় দর্শক তাহলে আমরা মিথ্যা নামক গুন্ডি নিয়ে কথা বলছিলাম এবং তার দিক নিয়ে কথা বলছি যেহেতু তার কিছু দিক আছে সেটি হলো আল্লাহর ক্ষেত্রে মিথ্যা প্রতিপন্ন করা সবচেয়ে নিকৃষ্ট এরপর নিকৃষ্ট হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি মিথ্যা আরোপ করা এই মর্মে আরো যথেষ্ট হাদিস রয়েছে আরেকটি হাদিস আমরা বলবো নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্না খ্যাদিবান আলাইয়া লাইসা খ্যাদিবিন আলা আহাদ আমার উপর মিথ্যা প্রতিপন্ন করা তোমাদের সাধারণ মানুষের একে অপরের উপর মিথ্যা প্রতিপন্ন করার নেই নয় মান খ্যাদাবা আলিয়া মতো আম্মিদান জেনে রাখো যে ব্যক্তি আমার উপর জেনে বুঝে মিথ্যা আরোপ করেছে আল্লাহ আকবর নবী মুসাল্লাহ আলিয়াম তাহলে এখানে আরো শর্ত বেঁধে দিয়েছেন যারা জেনে শুনে মিথ্যে বলে আল্লাহর নবী কথা বলেননি কিন্তু মিথ্যা আরোপ করে মিথ্যা চাপিয়ে দিয়ে তার দিকে আহ্বান করতে যে নবী মুসাল্লাহ আলী আসাল্লামের দিকে রেফার করে দেয় নবী মুসাল্লাহ আলসালাম তার সম্পর্কে তিনি কথা বলেন ফালিয়াতা বউয়া মা কাদাহু মিনান্নার সে জাহান্নামি তার স্থান বানিয়ে ফেলল আকবর অত্যন্ত ভয়রক দিক এই আমরা বলবো এটি হলো সর্বনিকৃষ্ট দিক এরপরে আমরা বলবো যেটি আমরা একে অপরের সাথে আদান প্রদান যে মিথ্যা কথা আমরা বলে থাকি যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকি যে দিকগুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে আর সংক্ষেপে বলবো মিথ্যার যে পরিণাম আমরা কথা বলেছি যে মিথ্যা প্রতিপন্ন করা যার মাধ্যমে সে ব্যক্তি জাহান্নামি হবে এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় মিথ্যক হিসেবে সে প্রমাণিত হবে আর তা দিন না গ্রহণ করা এরপরে বলা যেতে পারে তার কিছু খারাপ দিক আছে আর সেই দিকগুলি হলো এই গুণগুলি হলো মমিনের নয় এটি মমিনের গুণ নয় এটি হলো মুনাফিকের গুণ এটি হলো কাফের গুণ নবী মোহাম্মদ আলী ওসাল্লাম তিনি মুনাফিকদের কথা বলেছেন যারা ইমানের দাবি দেওয়া সত্ত্বেও ভিতরে তাদের অন্তরে কুফুরিকে লুকিয়ে রেখেছেন তাহলে ইমানের দাবি এবং ভিতরে কুফুরি লুকিয়ে রেখেছে তাদের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে আসুন ইদা হাদ্দাসা কাদাবা যখন সে কথা বলেছে মিথ্যে কথা বলেছে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করেছে তখন ওয়াদা ভঙ্গ করেছে ওয়াইদা তুমিনা খান আর যখন তার কাছে আমানত রাখা হয়েছে সে আমানতের খেয়ানত করেছে সুপ্রিয় দর্শক নবী ইম সাল আলি সাল্লাম অন্য হাদিসে আলোচনা করেন চারটি গুণ যার মাঝে পাওয়া যাবে সে হলো পরিপূর্ণ খাঁটি মুনাফিক আর এই ক্ষেত্রে নবী সাল্লাম ইসাদ করেন ইদা হাদা কাদাবা একই ধরনের কথা বলেছেন কথাই সে মিথ্যাবাদী হবে তাহলে কথায় মিথ্যাবাদী হওয়া এটি মুনাফিকের একটি লক্ষণ তবে একটি সতর্কবাণী সুপ্রিয় দর্শক অনেক সময় আমাদের সমাজে এ ধরনের কিছু ইঙ্গিত আমরা শুনি কোনো ছোট ত্রুটির ফলে যেমন একটি মিথ্যা এটি একটি গুনার কাজ একটি মিথ্যা কারোর মাঝে সে দেখেছে বা পেয়েছেন সাথে সাথে তাকে মুনাফিক বলে দেওয়া এটি কিন্তু মমিনের চরিত্র নয় নবী সাল্লাহ আলী সাল্লাম এই শব্দগুলো ব্যবহার করার কিছু নীতিমালা বেশ করেছেন কারণ আপনি কাউকে মুনাফিক বলতে পারেন না আর যাকে আপনি মুনাফিক বললেন তাকে সর্ব উচ্চ যে ইসলামের নীতিমালা তাকে আপনি বিধান কায়েম করে দিলেন তার ব্যাপারে যখন মুনাফিক হবে মহান আর আমিন তিনি কোরআন মজিদে মুনাফিকদের যে স্থান যে পরিণাম সেই পরিণাম সম্পর্কে আলোচনা করেছেন ইন্নাল মুনাফিকা ফিদ্দারকিল মুনাফিকেরা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে তাহলে আপনি যদি কাউকে মুনাফিক আখ্যা দেন তাহলে তার বিধান হলো মূলত আপনি তাকে বলতে চেয়েছেন যে জাহান নামের সে অতল তরে তার স্থান হবে অথচ তার ইমানের দিক ঠিক আছে শুধু একটি কারণ পাওয়া গেছে এমন কি চারটি কারণ যদি পাওয়া যায় নবীম সাল আলী আসাল্লাম যেই কারণগুলোর কথা বলেছেন আমি এরপরও তাকে মুনাফেক আখ্যা দিতে পারি না তবে এই কথা বলতে পারি যে আপনার মাঝে মোনাফেকের বা নেফাকের কিছু গুণ পাওয়া যাচ্ছে এটি হতে পারে হবে কাফের বলা কাফের এবং মোনাফেক এই শব্দ দুইটি বলার ক্ষেত্রে আমাদের খুব সংযত হওয়া নিজকে এই ব্যাপারে সতর্ক রাখা কারণ বিষয়টি হলো অত্যন্ত ভয়াবহ একটি দিক কারণ বিভু সাল্লাহ আলসালাম ইসাদ করেন কেউ যদি কাউকে কাফের বলে দেয় আর সে কাফের যদি সে না হয় তাহলে তার দিকে আবার ফিরে আসবে সুপ্রিয় দর্শক আমরা এখন বিরতি নিব বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক বিরতির পূর্বে আমরা কয়েকটি পয়েন্টে কথা বলছিলাম আপনি কাউকে মুনাফিক বলতে পারেন না আর যাকে আপনি মুনাফেক বললেন তাকে সর্ব উচ্চ যে ইসলামের নীতিমালা তাকে আপনি বিধান কায়েম করে দিলেন তার ব্যাপারে যখন মুনাফিক হবে মহানরবুল আমিন তিনি কোরআন মজিদে মুনাফিকদের যে স্থান যে পরিণাম সেই পরিণাম সম্পর্কে আলোচনা করেছেন ইন্নাল মুনাফিকা মুনাফিকেরা হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে তাহলে আপনি যদি কাউকে মুনাফিক আখ্যা দেন তাহলে তার বিধান হলো মূলত আপনি তাকে বলতে চেয়েছেন যে জাহান নামের সে অতল তরে তার স্থান হবে অথচ তার ইমানের দিক ঠিক আছে শুধু একটি কারণ পাওয়া গেছে এমন কি চারটি কারণ যদি পাওয়া যায় নবী সাল্লাহ আলী আসাল্লাম যেই কারণগুলোর কথা বলেছেন আমি এরপরও তাকে মুনাফেক আখ্যা দিতে পারি না তবে এই কথা বলতে পারি যে আপনার মাঝে মোনাফেকের বা নেফাকের কিছু গুণ পাওয়া যাচ্ছে এটি হতে পারে হবে কাফের বলা কাফের এবং মোনাফেক এই শব্দ দুইটি বলার ক্ষেত্রে আমাদের খুব সংযত হওয়া নিজকে এই ব্যাপারে সতর্ক রাখা কারণ বিষয়টি হলো অত্যন্ত ভয়াবহ একটি দিক কারণ বিভিন্ন সাল্লাহ আলসালাম ইসাদ করেন কেউ যদি কাউকে কাফের বলে দেয় আর সে কাফের যদি সে না হয় তাহলে তার দিকে আবার ফিরে আসবে সুপ্রিয় দর্শক আজকে সংক্ষেপে আপনাদের সাথে কথা হবে কিছু ক্ষেত্র যেই ক্ষেত্রগুলোতে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যেতে পারে অর্থাৎ শরীয়ত আপনাকে আমাকে ছাড় দিয়েছে সেই ক্ষেত্রগুলিতে প্রয়োজন বোধে আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারি আমরা একটি হাদিস আলোচনা করব আর এই হাদিসের আলোকে আমরা আনুষঙ্গিক দিকগুলো বুঝে নেব নবী ইমাম সাল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন আসমা বিনতে ইয়াজিদ তিনি বলেন নবী ইমাম সাল্লাহ আলহিহাল্লাম ইরশাদ করেন লা ফি মিথ্যে বলাটি জায়েজ নয় বৈধ নয় তিনটি বিষয় ছাড়া বা তিনটি দিক ছাড়া আর সে তিনটি বিষয় হল ইউহাদ্দিসুর রজুলু ইমরাতাহা করেন যে মানুষেরা তিনটি ক্ষেত্রে শুধু মিথ্যে বলতে পারে আর তিনটি ক্ষেত্রের মাঝে প্রথম যে ক্ষেত্র বা প্রথম যে অবস্থা সেটি হচ্ছে মানুষ তার স্ত্রীর সাথে মিথ্যে বলতে পারে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাহলে স্ত্রীর ক্ষেত্রে কোনো পুরুষ মিথ্যের আশ্রয় গ্রহণ করতে পারে প্রয়োজন বোধে আর এটি বৈধ কোনো প্রয়োজনে মিথ্যের আশ্রয় গ্রহণ করতে পারে আর সেটি হচ্ছে বৈধ শরীয়ত আপনার এবং আমার জন্য সেই ক্ষেত্রে ছাড় দিয়েছে অতএব একটি ক্ষেত্র আমরা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্র নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ওয়াল ক্যারিবু ফিল হার্ব যুদ্ধের ময়দানে মিথ্যে বলা দুইটি ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র হল ওয়াল ক্যারিবুল ইউসলিহা বাইনান্নাস মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে উভয়ের মাঝে মীমাংসার ক্ষেত্রে মিথ্যে বলা তিনটি ক্ষেত্র আর এই তিনটি ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে মিথ্যে বলা শরীয়ত সম্মত নয় হারাম যেগুলো আমরা আলোচনা করেছি হাসি মজাকের মাঝে একজন মমিন মিথ্যে কথা বলতে পারে না কাউকে হাসানোর জন্য মিথ্যে কথা বলতে পারে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যে কথা বলতে পারে না বন্ধু বান্ধব মহলে মিথ্যে কথা বলতে পারে না পরিবারের মাঝে মিথ্যে বলতে পারি না ইত্যাদি বিষয়গুলো এখন আমরা বিষয়গুলো একটু যদি আলোচনা করি তাহলে আশা করি স্পষ্ট হবে স্ত্রীর ক্ষেত্রে মিথ্যে বলা যেমন দৈনন্দিন জীবনে আমাদের এই পর্বগুলো ঘটে যায় আপনি ঘর থেকে বের হলেন এবং স্ত্রীর সাথে অদাবদ্ধ হলেন যে আমি এক ঘন্টা পর ফিরে আসব এবং আমি যাচ্ছি বাজারে এখন কোনো কারণবশত আপনাকে বাজার ছাড়া অন্য কোথাও যেতে হলো আর ওই এক ঘন্টা আপনি বলেছিলেন তার চেয়ে অধিক সময় আপনি অতিক্রম করে ফিরে আসলেন যে স্থানে আপনি গিয়েছেন সেই স্থানটি যদি তার কাছে উল্লেখ করা হয় তাহলে তিনি মনক্ষুণ্ড হবেন এবং সেক্ষেত্রে আপনি কিছু এমন কথা ব্যবহার করবেন যে কথাগুলো সঠিক নয় আর এক্ষেত্রে আপনার উদ্দেশ্য হল আমাদের বৃহৎ একটি সংসার এ সংসারকে নষ্ট না করা তবে আমরা এই কথা বলছি না যে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি মিথ্যেবাদী হন সুপ্রিয় দর্শক আসলে কেউ যদি তার ফ্যামিলির সাথে মিথ্যেবাদী হয়ে যায় এবং সেই মিথ্যার অংশগুলো তার স্ত্রীর কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে তার আসল যে উদ্দেশ্য তার ছিল সে উদ্দেশ্য কিন্তু হারাবে পক্ষান্তরে এটি কারো হওয়া উচিত নয় যে সর্বদাই তিনি তার স্ত্রীর সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন এবং দলিল গ্রহণ করবেন হাদিসে রয়েছে সুপ্রিয় দর্শক এটি কোনো ক্ষেত্রে হতে পারে কোনো অবস্থাতে হতে পারে যেটি আমাদের ভালো করে জানা এবং স্পষ্ট জানা সুপ্রিয় দর্শক হতে পারে যাদের ঘরে দুই স্ত্রী আছে তাদের ঘরেও হতে পারে অনুরূপভাবে আমরা দ্বিতীয় কারণ বলবো নবী সাল্লাহ এর ইরশাদ করেন আল ক্যাদিবু ফিলহার যুদ্ধের ময়দানে মিথ্যে বলা একজন মমিন একজন মুসলিম তিনি যুদ্ধে শরিক হয়েছেন এবং যুদ্ধে শরিক হয়ে বিপক্ষ দল অর্থাৎ বিরোধী দল ইসলাম বিরোধী দল তাকে ধরে নিয়ে গেল এবং তারা এই মুসলিমকে বাধ্য করলো বল প্রয়োগ করলো যে বলো তোমাদের অশ্ব ভাণ্ডার কোথায় কোথায় রয়েছে তোমাদের যিনি নেতা তার অবস্থান কোথায় তোমাদের যে নেতা তিনি কি কি করেন ইত্যাদি বিষয়গুলো আর আপনি এই হাদিসে আমল করতে যে বলবেন যে নয় সত্য বলতে হবে একজন মুসলিমের জন্য সর্বদাই সত্য বলা উচিত অতএব আমি আমি বলে ফেলি এক মিনিটে বলে ফেলি যা আমি জানি যখন আপনার কাছে প্রশ্ন হয়েছিল তুমি কি জানো তোমার যে কমান্ডার সে কমান্ডার কোথায় থাকেন আপনি বলবেন না জানি না অথচ আপনি জানেন এই ক্ষেত্রে আপনি যদিও মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন আসলে সেটি মিথ্যা নয় আর এর কোনো অংশে হয়ে ওঠে না সুপ্রিয় দর্শক অনুরূপভাবে আপনাকে আপনার অশ্ব সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে যে আপনার অশ্ব ভাণ্ডার কোথায় তুমি জানো না না আমি জানি না কারণ এই ক্ষেত্রগুলো হলো বৃহৎ একটি স্বার্থে আমাকে বলতে হচ্ছে যুদ্ধের ময়দানে ইসলামের বৃহৎ একটি স্বার্থ আপনাকে তুলে ধরে সেখানে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যেতে পারে অনুরূপভাবে আমরা বলবো উভয়ের মাঝে সম্পর্ক গঠনের মাধ্যমে মিথ্যে বলা যেতে পারে নবী সাল্লাহ আলী সাল্লাম যে একটি দিক আমাদের মাঝে রেখেছেন সেটি হল ইসলাহ বা ইনার নাস একে অপরের মাঝে সংশোধন করে দেওয়া দ্বন্দ্ব হয়েছে দুই ভাইয়ের মাঝে এবং তারা পরিহার করেছেন কথা চাল চলন সম্পর্ক এখন নষ্ট হয়েছে এখন আপনি তৃতীয় পক্ষ আপনি বলবেন তারা যেভাবে চলছে সেভাবে চলতে দেই না উচিত নয় আমার এবং আপনার উচিত হলো তাদেরকে ইসলাহ করে দেওয়া সংশোধন করে দেওয়া যেটি আমার এবং আপনার দায়িত্ব অতএব এই ক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন এবং মিথ্যার অবস্থাগুলো এই হতে পারে আপনি প্রথম ব্যক্তির কাছে যে বলেন যে ভাই আপনি তো তার চেয়ে অনেক গুণে ভালো এবং আপনার মাঝে অনেক ভালো দিকে রয়েছে যেটি তার মাঝে নাই অথচ আপনি প্রথম ব্যক্তির কাছে যার কাছে আপনি গিয়েছেন তিনি তার চেয়ে অনেক দিকে খারাপ এবং তার চেয়ে অনেক দিকে দুর্বল আর আপনি বলেছেন যে আপনি তার চেয়ে অনেক দিকে ভালো এবং আপনি তার চেয়ে অনেক দিকে উত্তম অথচ আপনার কথার বাস্তবতার যেটি বাস্তবতা সেখানে মিল নাই অনুরূপভাবে একই পদ্ধতিতে আপনি দ্বিতীয় ব্যক্তির কাছে যে একই ধরনের কথা বলছেন যে আপনি তো তার চেয়ে অনেক ভালো একই ধরনের কথা অথবা তাদের মীমাংসার ক্ষেত্রে আপনি এমন কথা বলছেন যেটি দুজনের ক্ষেত্রে উল্টো হয়েছে আর এই ক্ষেত্রগুলো শরীয়ত আপনার জন্য আমার জন্য ছাড় দিয়েছে একটি বৃহৎ স্বার্থে ইসলামের স্বার্থে সুপ্রিয় দর্শক আশা করি এই হাদিস থেকে আমরা বিষয়গুলি দিকগুলি স্পষ্ট হয়েছি এবং সঠিক বুঝতে পেরেছি তাহলে সর্বক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ না করে যেই ক্ষেত্রগুলোতে শুধুমাত্র ইসলাম ছাড় দিয়েছে সেই ক্ষেত্রগুলোই আমরা মিথ্যা বলতে পারি আর বাকি জীবনের সকল সেক্টরে সকল অবস্থাতে মিথ্যাকে পরিহার করতে পারি মিথ্যাকে বর্জন করতে পারি তাই আসুন আমরা সর্বদাই সত্যবাদী হই আপনি সত্যবাদের যে ফল সেই ফল মহানরবুল্লা আলমিনের কাছে আপনি পৃথিবীতে থাকতেই ভোগ করতে পারেন মহানরবুল্লা আলমের কাছে আগেই লিপিবদ্ধ হয়ে যায় আপনি হলেন সত্যবাদী কারণ নবী সাল্লাহ আলী সাল্লাম সংবাদ প্রদান করেছেন যে মহানরবুল্লা আলমিন যখন কোনো বান্ধা তার সত্য কথা বলতে থাকে সত্যর সাথে আদান প্রদান করতে থাকে মহানরবুল্লা আলমিনের নিকট তিনি সত্যবাদী হয়ে যান লহ আকবর তার চেয়ে দুনিয়াতেই তিনি সম্মান পেয়ে যাবেন যখন আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তিনি নির্বাচিত হবেন তখন মহানরবুল আলমিন তার জন্য দুনিয়ার সকল পথকে সহজ করে দেবেন সুপ্রিয় দর্শক কারোর কাছে যদি এই ধরনের গুণ চলে আসে তাহলে যেই কাজগুলি তাকে সহযোগিতা করে মিথ্যে পরিহার করতে সেই দিকগুলি নিয়ে আমরা কথা বলবো আর সেই দিকগুলির মাঝে প্রথম কথা হলো প্রথম দিক হলো যিনি মিথ্যে ছাড়ার চেষ্টা করবেন তিনি মিথ্যায় অভ্যস্ত এখন ছাড়ার চিকিৎসা শুরু হয়েছে আর চিকিৎসা শুরু হলে প্রথম চিকিৎসা হবে রবকে ভয় করা তাকুয়ার মাধ্যমে সকল দিক তাকুয়ার মাধ্যমে সমাধান হয় আল্লাহ ভীরুতার মাধ্যমে সমাধান করতে পারে এবং আল্লাহকে আল্লাহর মান যে মর্যাদা তিনি আমার রব বিশ্বজাহানের রব এই কথা তাকে মানতে হবে তাহলে তাকুয়ার অবস্থা আগে ফিরে আসতে হবে এই গুণটি কারো মাঝে যদি দেখা যায় আর তিনি যদি বর্জন করতে চান সুপ্রিয় দর্শক অনুরূপভাবে বলা যেতে পারে মহান রবুল আলমিন যে তাকে দায়িত্ব দিয়েছেন আদেশ নিষেধ করেছেন সে আদেশ নিষেধকে ফলো করা কারণ মোহানরবুল আরামিন তিনি সত্যবাদী হতে বলেছেন আর সত্যবাদী হওয়ার যে গুণটি এটির মমিনের গুণ মোহানবুল আরামিন সৌরত তোবার একশত উনিশ নম্বর আয়াতে সাদ করেন যে হে ইমানদারেরা তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও তাহলে সত্যবাদীদের সাথী হওয়া এটি হলো মুমিনের গুণ আল্লাহ তালা মুমিনদেরকে ডাক দিয়ে তিনি সত্যবাদী হতে বলেছেন তাদের সঙ্গী সাথী হতে বলেছেন সত্যবাদী হতে বলেছেন অতএব তার স্মরণ করা যে মহানবুল আলমিন তাকে আমাকে আপনাকে আহ্বান করেছেন সত্যবাদী হতে মিথ্যাকে বর্জন করতে অনুরূপভাবে বলা যেতে পারে মহানবুল আলমিন যে সত্যবাদীর কাল কেয়ামতের দিন তার যে অবস্থা তার যে পরিণাম নবী সাল আলী সাল্লাম সতর্ক করেছেন যখন তিনি সেই পরিণামকে স্মরণ করবেন যে নিশ্চয়ই মিথ্যে বলাটি পাপের কাজ আর একটি পথ যখন করে অনেক পাপের পথ দেখায় আর পাপের পথগুলো জাহান নামের পথ দেখায় তখন তিনি মিথ্যা নামক এই গুণটিকে বর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা বেশ কয়েকটি পর্বে মিথ্যা আলোচনা করছিলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই তুচ্ছ গুণ নিকৃষ্ট গুণ মিথ্যা বলা থেকে আমাদেরকে মুক্ত করুন এবং মিথ্যা যেন আমাদের সকল অঙ্গনে আমরা বর্জন করতে পারি আল্লাহ সুবহানাহ আলা আমাদের তৌফিক দান করুন আমরা দোয়া করছি আল্লাহ তালা যে পথে আমাদেরকে আহ্বান করেছেন সত্যবাদী হতে আমরা যেন সকলেই সত্যবাদী হয়ে যাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবন তারপরে মৃত্যু তারপরে আছে আমাদের আখেরাত পরকাল চিরস্থায়ী হবে আখেরাত এটা দ্বিতীয় যে জীবন এবং সেটাই হচ্ছে স্থায়ী জীবন আল্লাহ পাকরব্বুল আলমিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ডক্টর শরীফুল ইসলাম তোমাদেরকে জীবন দেয়া হয়েছে তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে সব কাজ আমরা করি তার হিসাব একদিন দিতেই হবে এই দুনিয়া ছেড়ে আল্লাহ সুবাহ কাছে হাজির হতে হবে ফিরে যেতে হবে যেতে হবে জানুন কি কি কাজের মাধ্যমে আমরা আখিরাতে সফল হতে পারি দুনিয়া ও আখিরাত প্রতি শনিবার